হাসা খোতা বিকে না বর্তমান জামানায় হাসা খোতা বিকে না বর্তমান জামানায় উচিত কথা হইলে তারার গুসি দরিলায় উচিত কথা হইলে ফুলিয়া খোলা গাছই যায় হাসা খোতা বিকে না বর্তমান জামানায় হাসা খোতা বিকে না বর্তমান জামানায় উচিত খোতা হইলে তারার গুসি দরিলায় উচিত খোতা হইলে ফুলিয়া খোলা গাছই যায় যাত্রা গানো গেলে দেখবাই সারা রাত ঘুম নাই আর আজ গেলে হাঞ্জা রাইতে ঘুমে দরি নাই যাত্রা গান গেলে দেখবাই সারা রাত ঘুম নাই ওয়াজ গেলে হাঞ্জা রাইতে ঘুমে দরি নাই বুতে ফেম হুনত খতয় আদা রাত খাটায় বুতে ফেম হুনত খতয় আদা রাত খুয়ায় উচিত খটা হইলে তার আর গুচিত দরি করিলাই উচিত কথা হইলে ফুলিয়া খলা গাছই যায় হাসা কথা বিকে না বর্তমান জামানায় হাসা কথা বিকে না বর্তমান নাই উচিত কথা কইলে তার আর ঘুষিত দরিলাই উচিত কথা কইলে ফুলিয়া খলা গাছই যায় স্কিন টাইট প্যান্ট লাগাইয়া যুবকে গোড়ায় মুতে ধরলে বোয়া যায় না উবাদ খামসালায় স্কিন টাইট প্যান্ট লাগাইয়া যুবকে গোড়ায় মুতে ধরলে বোয়া যায় না উবাদ খামসালায় কিতা বুঝিয়া সিফা প্যান্টর ভিতরে ঠেং হারায় কিতা বুঝিয়া সিফা ফেন্টর বিত্রে ঠেং হারায় উচিত হতা হইলে তার আর ঘুষি দরিলায় উচিত খতা হইলে ফুলিয়া খলা গাছই যায় হাসা হতা বিকে না বর্তমান জামানায় হাসা হতা বিকে না বর্তমান জামানায় উচিত খতা হইলে তার আর ঘুষি দরিলায় উচিত কথা হইলে ফুলিয়া খলা গাছই যাও আসি উঠে দেখলে কিছু ফুয়াইন তোর খারবার বখরির লগে ফটো তুলিয়া দে প্রোফাইল পিকচার আসি উঠে দেখলে কিছু ফুয়াইন তোর খারবার বখরির লগে ফটো তুলিয়া দে প্রোফাইল পিকচার কমেন্ট করলাম বখরি তা কি তুই তখন নাই কমেন্ট করলাম বখরি তাকি তুই তখন নাই উচিত কথা হইলে তার আর গুছি দরিলাই উচিত কথা হইলে ফুলিয়া খলা গাছই যায় হাসা কথা বিকে না বর্তমান নাই হাসা কথা বিকে না বর্তমান নাই উচিত কথা হইলে তার আর গুছি দরিলাই উচিত কথা হইলে ফুলিয়া খলা গাছই যায় আর না এগলা যুবক বক্তা ওই গেছে মালা ফাঁকি ড্রেসেও বাজার ধরাইছে আর না এবলা যুবক বক্তা ওই গেছে মালা ফাঁকি ড্রেসেও বাজার ধরাইছে মার্কেটে বলা তার লাগি আমরার লাগি নাই মার্কেটে বলা তার লাগি আমরার লাগি নাই উচিত কথা হইলে তার আর ঘুষি ধরিলাই উচিত হতা হইলে ফুলিয়া হলা কাছই যায় হাসা হতা বিকে না বর্তমান জামানায় হাসা হতা বিকে না বর্তমান জামানায় উচিত হতা হইলে তার আর ঘুষি ধরিলায় উচিত হতা হইলে ফুলিয়া হলা গাছই যায় এক খাল্লার বন্দা একদিন আয়া মরে হইরা দূর বিজালায়ার ভাল লাগের না গরো নাই বাইসু এক আল্লাহর বন্দা একদিন আয়া মরে খৈরা দুখ বিজালায়ার ভাল লাগের না গরো নাই ভাই সুখ কিরণ মালা শাড়ির লাগি বউয়ে মরজান খায় ফাঁকি ড্রেসর লাগি ফুড়িয়ে প্রত্যেক দিন ফালায় উচিত কথা কইলে তার আর ঘুষি দরিলায় উচিত কথা কইলে ফুলিয়া খোলা গাছই যায় হাসা হতা বিকে না বর্তমান জামানায় হাসা হতা বিকে না বর্তমান জামানায় উচিত হতা হইলে তার আর ঘুষি দৌড়িলায় উচিত হতা হইলে ফুলিয়া খোলা গাছই যা যায় ডিলা ডালা খাফর সুফর চয়ে জৈত নাই মসরি দি ড্রেস বানাইছে ও তা বাই সব যায় ডিলা ডালা খাফর সুপর চয়ে জৈত নাই মসরি দি ড্রেস বানাইছে ও বাই সব যায় এমন খাফর ফিনলায় আদা শরীর দেখা যায় এমন খাফর ফিনলায় আদা শরীর দেখা যায় উচিত কথা হইলে তার আর গুচিত ধরিলায় উচিত কথা হইলে ফুলিয়া খলা ঘাসই যায় হাসা কথা বিকে না বর্তমান জামানায় হাসা কথা বিকে না বর্তমান জামানায় উচিত কথা কইলে তার আর গুছিত ধরিলায় উচিত কথা কইলে ফুলিয়া হলা গাছ যায় কত মানুষ বেজার ওইরা মরিতা খতায় কত কইরা মেসা বখল মোটেও বালা নাই কত মানুষ বেজার ওইরা মরিতা হতায় কত কইরা মেসা বেটা মোটেও বালা নাই উচিত হতা হওয়া দেলওয়ারে তো সারতা নাই উচিত হতা হওয়া দেলওয়ারে তো সারতা নাই উচিত হতা হইলে তার আর গুসিব দরিলায় উচিত হতা হইলে ফুলিয়া খোলা গাছ যায় হাসা খোতা বিকে না বর্তমান জামানায় হাসা খোতা বিকে না বর্তমান জামানায় উচিত কথা হইলে তার আর ঘুষিত দৌড়িলায় উচিত কথা হইলে ফুলিয়া খলা গাছ যায় উচিত কথা হইলে তার আর মূর ধরিলায় উচিত কথা হইলে তার আর রগ ধরিলায় উচিত কথা হইলে হইবা মেসা পালানা